আয়েশা রদিল্লাহ হতে বর্ণিত তিনি বলেন হে আল্লাহ রসুল আপনার সাহাবিগন্ত হজ ও উমরার সবাব নিয়ে ফিরছেন আর আমি তো হজের বেশি কিছুই করতে পারলাম না তখন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম তাকে বললেন তুমি যাও আব্দুর রহমান তোমাকে তার পেছনে সাওয়ারিতে বসিয়ে নিবে তিনি আব্দুর রহমানকে আদেশ করলেন তাকে তানিম থেকে উমরার ইহরাম করিয়ে আনতে আর আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম মক্কার উঁচুভূমিতে তার ফিরে আসা পর্যন্ত অপেক্ষায় থাকলেন